জাদু কাপ একবার শহরের খুব কাছে একটা ছোট্ট জায়গায় থাকত কোকো খুবই বুদ্ধিমান ছোট্ট ছেলে কোকোর বাবার শহরের ঠিক মাঝখানে একটা বিরাট টুপির দোকান ছিল যদিও কোকো একমাত্র ছেলে ছিল তার বাবা প্রায়ই তার উপর দোকানের ভার দিয়ে চলে যেত কোকো খুব ভালো বিক্রি বার্তা করতে পারত আর হিসেবেও পাকা ছিল প্রায় দোকানে বেশ ভালো বিক্রি হতো আর বেশ লাভও হতো কুকুর বাবাও তার এই গুণের প্রশংসা করত কিন্তু ছেলের জন্য চিন্তাও হতো শোনো কোকো দোকানে আজ কত লাভ করলে খুব ভালো বিক্রি করেছে তাই না ওহ আমি চাই ও একদিন খুব বড় ব্যবসাদার হয়ে উঠুক তোমার ছেলের এই গুণটা আছে ঠিকই কেরা কিন্তু দিনে দিনে ও বড্ড উদ্ধত হয়ে উঠছে কিসের উদ্ধত বিক্রি করতে খুব ভালো পারে ব্যবসাটা আরো বড় হবে তুমি একটু বেশি চিন্তা করো এই কোকো ওই বোলার টুপিগুলো দেখাবে আমাকে আমার বাবা আজ আমাকে একটা শ্রাদ্ধে নিয়ে যাচ্ছে কিন্তু কালো কোটের সাথে পরার মতো টুপি আমার কাছে নেই বাহ বোলার টুপি তো বড়দের জন্য তুই বরং একটা কাজ কর ওই ডাইনিদের টুপিটা কিনে সেটা ওখানে পরে যা ডাইনিদের টুপি ওটা ওখানে পরা একটু বেমানন হবে না এতে ভুলের কি আছে আরে বাবা তুই বলতে চাইছিস আলাদা লাগবে কিনা তাই তো নিশ্চয়ই আলাদা লাগবে বোলের টুপির দামটাও একটু বেশি কিন্তু জানিস কি আজকাল সবাই এই টুপিটাই পরতেও কিনতে চাইছে আর এটা পরে তোকেও বেশ মানাবে ও ঠিক আছে তাহলে আয় আমি তোকে দেখাচ্ছি দেখো বাবা আমি ডাইনি টুপিটা বিক্রি করে দিয়েছি দেখো কত লাভ করেছি ও যাক বাবা কত বছর ধরে ওটা ওখানে পড়েছিল তুমি ওটা কাকে বেচলে পেন পেন তোমার বন্ধু পেন কিন্তু ওর এই ডাইনি টুপির কিসের দরকার দরকার ছিল না আমি দরকার তৈরি করলাম এইভাবেই তো ব্যবসা করতে হয় তাই না বাবা জিনিসের জন্য চাহিদা তৈরি করে দাঁড়াও ব্যাপারটা কিন্তু আমার একেবারে ভালো ঠেকছে না তুমি করছোটা কি ওর দরকার নেই তাও তুমি কি করে দরকার তৈরি করলে ও খুব সোজা আমি ওকে ওই টুপিটা কিনতে রাজি করলাম আর সেটা পরে ও নাকি ওর বাবার সাথে কোন একটা শ্রাদ্ধে যাবে এ তুমি কি করছো শ্রাদ্ধ হলো মৃত ব্যক্তিকে সম্মান জানানো কোকো তুমি একটা বাচ্চা ছেলেকে ডাইনি টুপি পরিয়ে শ্রাদ্ধে পাঠালে এটা হলো শ্রাদ্ধ কোনো বহুরূপীর খেলা নয় তাতে কি যায় আসে ভালো ব্যবসা করেছি প্রচুর লাভও হয়েছে এই দেখো একেবারে কর করে পাঁচটা নোট দেখো তুমি ভালো লাভ করেছো মানেই যেটা ভালো ব্যবসা সেটা কিন্তু নয় কোকো ভেবে চিনতে তোমার কাজ করা উচিত এখন যদি ওর বাবা এসে পয়সা ফেরত চায় তাহলে তুমি কি করবে এটা মোটেই ঠিক কথা নয় যদি বেনের বাবা এসে টাকা ফেরত চায় তাহলে আমি সরাসরি বলে দেব যে না বেচে দিয়েছি এখন ফেরত নেব না বেন এখন টুপি নিয়ে কি করবে সেটা ওর ব্যাপার আমাদের নয় আমি ভেবেছিলাম ওই টুপিটা বেচে দিয়েছি বলে তুমি খুশি হবে কোকো রেগেমেগে দোকান থেকে বেরিয়ে গেল বুঝতে পারল না যে কেন বাবা খুশি হয়নি ভালোই লাভ হয়েছে এদিকে কুকুর বাবার ছেলেকে নিয়ে দুশ্চিন্তা বেড়েই চলেছে সে চায় যেভাবেই হোক কুকুর তার কাজের পরিণাম কি হয় সেটা ভেবে কাজ করুক সেই রাতে কুকুর বাবা আকাশ থেকে তারা খসা দেখতে দেখতে চোখ বন্ধ করে নিজের ছেলের মঙ্গল কামনা করল সে চায় যে তার ছেলে ভেবে চিনতে কাজ করুক তারা কোকোর বাবার মনের কথা শুনল সেই রাতে কোকো একটা স্বপ্ন দেখল এই যে কোকো হ্যাঁ? আমি কোথায় তুমি কে গো আমি হলাম পরি আমি তোমাকে একটা উপহার দিতে চাই উপহার এটা কি আমি দোকানে আজ ভালো বিক্রি করেছি বলে আমি জানতাম ঠিক আছে এই না এটা হলো একটা জাদুই টুপি এটা পরার পর যখন মাথা থেকে তুমি খুলবে প্রত্যেকবার একটা করে সোনার মুদ্রা পাবে তুমি আমি তো বড় লোক হয়ে যাব কিন্তু মনে রেখো কোকো যদি এই টুপিটা তিনবারের বেশি ব্যবহার করো তাহলে প্রত্যেক মুদ্রার বদলে এক ইঞ্চি করে তোমার উচ্চতা কমে যাবে তাহলে প্রত্যেকবার সোনার মুদ্রা পেলে আমি এক ইঞ্চি করে বেঁটে হয়ে যাব ঠিক আছে আমি তোমার কথা মনে রাখবো বুঝে ব্যবহার করো কিন্তু এটা উঠে পড়ো কোকো কি কি হয়েছে ভালো করে ঘুম হয়েছে তো ও হ্যাঁ ভালো ঘুমিয়েছি হুম মনে হচ্ছে তুমি আর আমার ওপর রেগে নেই ভালো কথা ও <clears throat> মানে আমি ইয়া ঠিক আছি আমি ঠিক আছি ধন্যবাদ <laughs> তোমাকে মনে করানোটা আমার ঠিক হয়নি তাই না আমার কোনো দোষ নেই তাও তুমি আমাকে বকেছো কও কও আশা করি তুমি একদিন বুঝবে যে আমি তোমাকে যা বলি বা বকাবকি করি সবই তোমার ভালোর জন্যে হ্যাঁ, যাকগে আমি আর তোমার মা শহরের বাইরে যাচ্ছি আমরা সন্ধেবেলাতেই ফিরে আসব ভালো হয়ে থেকো কেমন কিন্তু কোকো কোনো সাড়া দিল না এরা বোঝেই না যে সুযোগের সদ্ব্যবহার করা কতটা দরকার আরে আমি তো টুপিটা বেচে শুধু একটু লাভই করতে চেয়েছিলাম আরে আমার জাদু টুপি কোথায় গেল আমার জাদু টুপি কোকো বিছানা থেকে নেমে চারপাশটা খুঁজতে লাগলো হঠাৎ বালিশের নিচে কিছু একটা দেখতে পেল আমার জাদু টুপি কোকো সেটা পরেই চট করে আবার খুলে ফেলল টুপির ভেতরে একটা সোনার মুদ্রা কোকো তো দারুণ খুশি এখন আমি বিরাট বিরাট বড় লোক হয়ে যাব <laughs> আরেকবার করে দেখি তো আবার টুপিটা পরে সঙ্গে সঙ্গে খুলে ফেললো আবার তাই আরেকটা সোনার মুদ্রা কুকুর খুব ভালো করে মনে ছিল পরি তাকে কি বলেছিল যদি এই টুপিটা তিনবারের বেশি ব্যবহার করো তাহলে প্রত্যেকবার মুদ্রার বদলে এক ইঞ্চি করে উচ্চতা কমে যাবে তোমার হুম এই সপ্তাহের জন্য এইটুকু ঠিক আছে আবার যখন মা বাবা ফিরে আসবে তখন এটা ব্যবহার করব ওরাও খুব খুশি হয়ে যাবে কোকো টুপিটা সাবধানে আলমারিতে রেখে রোজকার কাজে মন দিল খুব আনন্দ হচ্ছিল কিন্তু বারবার শুধু আলমারিতে রাখা টুপিটার কথা মনে পড়ছিল যাই হোক না কেন সে আর নিজের মনকে সংযত রাখতে পারল না আমার চুল কাটা খুব দরকার কিন্তু আমার কাছে তো পয়সা নেই এখন তাহলে আমি কি করি আচ্ছা আমি তো টুপিটা ব্যবহার করতে পারি কিন্তু আমি মা বাবার জন্য অপেক্ষা করতে চাই ওরা অবাক হয়ে যাবে যে তাদের ছেলের ভাগ্য কত ভালো কিন্তু দাঁড়াও আমি তো আর জাদু দেখাতে চাই না চাই কি তার বদলে আমি ওদের টাকাটাই দেখিয়ে দেব হ্যাঁ আমি টুপিটা আরেকবার ব্যবহার করব আর ওদের তিনটে সোনার মুদ্রা দেখিয়ে দেবো কোকো যা ভেবেছিল তাই করলো এখন কোকো ভীষণ খুশি তার কাছে তিনটে সোনার মুদ্রা কিন্তু হুম তিনটে সোনার মুদ্রায় আমার কি হবে আর ভেবে দেখলে আমি আমার বন্ধুদের থেকে বেশ লম্বা তাই এক ইঞ্চি লম্বা কমে গেলে কি আর হবে আর ঠিক তাই হলো কোকো আরেকটা মুদ্রা পেল কিন্তু বদলে এক ইঞ্চি লম্বায় কমে গেল দেখলে কি আর এমন হলো কেউ বুঝতেও পারবে না যে আমি এক ইঞ্চি বেঁটে হয়ে গেছি আচ্ছা এক দুই তিন আর চার এতেও আমি খুশি না বাবা মাকে মাত্র চারটে মুদ্রা দিলে খুব বোকা বোকা লাগবে পেটে যখন হচ্ছি তখন আমার অনেকটা লাভ করা তো দরকার তাছাড়া আমি এখনো ছোট লম্বা হওয়ার আমার এখনো অনেক বয়স পড়ে আছে যতটা লাভ করা যায় ততটা করে নিতে হবে হলের কথা না ভেবেই কোকো টুপি থেকে একটার পর একটা মুদ্রা বার করতে লাগলো কিছুক্ষণেই মেঝেতে একটা সোনার মুদ্রা ঢিপি তৈরি হয়ে গেল একবার দেখো একেই বলে লাভের মতো লাভ কয়েক মাসে লম্বাও হয়ে যাব কিন্তু তবুও বড় লোক থাকবো এবার একটু যাই আরাম করে ঘুমিয়ে নি কিন্তু কোকো একটা জিনিস বুঝতে পারেনি ও না কত বছর লেগেছিল কোকোর এত লম্বা হতে আর সে এক মিনিটে সেটা বিক্রি করে দিল দাঁড়াও তার মানে লম্বা হতে আমার এখন অনেক বছর লাগবে না না না না না আমি এখন কি করি কি করে আমি আবার লম্বা হব আমি কিছুই তো করতে পারবো না আমি বিছানায় উঠতে পারছি না আমি রান্নাঘরের তাক থেকে কুকিজ নামাতে পারছি না আর এখন তো আমি দোকানেও যেতে পারবো না কোকো তক্ষণি আলমারি থেকে টুপিটা বার করে জোরে জোরে ঝাড়তে লাগলো সে ওটা পড়তে ভয় পাচ্ছিল তাই মেঝে থেকে যত পারল সোনার মুদ্রা নিয়ে টুপির ভেতরে রাখতে লাগলো নিয়ে নাও আমার সব মুদ্রা তুমি নিয়ে নাও তোমার সোনা নিয়ে নাও আমাকে আবার লম্বা করে দাও দয়া করো কিছু একটা করো বোকা টুপি কোকো এত জোরে জোরে মুদ্রা রাখছিল যে টুপিটা ছিঁড়ে গেল না এবার আমি কি করব অনেকক্ষণ কান্নাকাটি করার পর কোকো ঘুমিয়ে পড়ল আর আর একটা স্বপ্ন দেখল কোকো কোথায় তুমি আমি এইখানে নিচে তাকাও ও এ কি তুমি কি করেছো আমি বলেছিলাম না যে ব্যবহারের পরে আমি জানি কিন্তু আমি একটু লাভ করতে চেয়েছিলাম আমি ভেবেছিলাম যে একটা সোনার মুদ্রার বদলে এক ইঞ্চি বেটে হয়ে খুব সহজে বড় লোক হতে পারবো কোকো লাভ করা মানে কিন্তু সবসময় সহজ পথটা বেছে নেওয়া নয় কাজ করার আগে পরিণামের কথা ভাবতে হবে কাজের ফল কি হবে সেটা তোমাকে ভাবতে হবে আমাকে বলো তো তোমার এই অবস্থাটা কি খুব লাভজনক বলে মনে হচ্ছে না একেবারেই না নিজের উচ্চতা দিয়ে এই ব্যবসা করা একেবারে বোকামি ছিল একদম তুমি যদি তখন এই কথাটা ভাবতে তাহলে তুমি এই পথটা বেছে নিতে না আমি জানি আমি ভুল আমার বুঝতে পেরেছি এখন তুমি আমাকে বলো তুমি আমার কাছে কি চাও আমি টুপিটা ফেরত নিতে পারি তাহলে তুমি আগের মতো লম্বা হয়ে যাবে কিছুই বদলাবে না অথবা তুমি সোনা তোমার কাছে রেখে দাও আর লম্বা হবার জন্য অনেক বছর অপেক্ষা করে থাকো না আর ঝুঁকি নেব না টুপি ফেরত নিয়ে নাও সোনা ফেরত নিয়ে নাও আর আমাকে আগের মতো লম্বা করে দাও কিচ্ছু বদলাবার দরকার নেই আমাদের দোকান আছে আর আমি এখনো স্কুলে পড়ি আমি নিজেই নিজের সোনা অর্জন করব আর আমার বাবা মা এতেই বেশি খুশি হবেন তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো কোকো এখন সব ঠিক হয়ে যাবে যখন কোকোর ঘুম ভাঙল দেখলো সে মেঝেতে শুয়ে আছে উঠে দাঁড়িয়ে বুঝতে পারল যে সে আবার আগের মতো লম্বা হয়ে গেছে ঠিক তখনই দরজায় ঘন্টি বাজলো সে ছুটে দরজা খুলতে গেল বাবা ও <laughs> আমরা কতক্ষণের জন্য গিয়েছিলাম আমায় মাফ করে দাও বাবা আমি এখন বুঝতে পেরেছি তুমি ঠিক বলতে সহজ মনে হলেই যে সেটা বুদ্ধিমানের মতো কাজ তা কিন্তু নয় আমার কাজের কি ফল হবে সেটা ভেবে দেখতে হবে ও তুমি নিজেই এটা বুঝে গেছো তাহলে তো মাঝে মাঝেই তোমাকে একা রেখে যেতে হবে না যাবে না কোকো বাবাকে জড়িয়ে ধরে কথা দিল যে কোনো দিন আর না ভেবে চিনতে কাজ করবে না সমাপ্ত